করার জন্য প্রত্যেক নবী পৃথিবীতে এসেছেন তা আল্লাহ হিসাবে তারা কিভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন কিভাবে মানুষকে দাওয়াতের পথে আহ্বান জানিয়েছেন কত কষ্ট স্বীকার করেছেন এইগুলো ঘটনা বর্ণ করার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন উল্লেখ করেছেন সম্মানিত উপস্থিতি আমাদের এই পর্বে বিভিন্ন আলোচনা আমরা পেশ করব ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলিহি তাওয়াক্কালতুয়া ইলাইহি এই ঘটনাগুলি থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে এই ঘটনাগুলির মাধ্যমে বিভিন্ন জাতি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ের যে বিবরণ এসেছে যে ঘটনা বর্ণিত হয়েছে সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনব পড়ব এবং শিক্ষা অর্জন করার যথাসাধ্য চেষ্টা করব আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন তাদের ঘটনার মধ্যে যারা জ্ঞানী বিজ্ঞ তাদের জন্য নসিহত রয়েছে তাদের জন্য শিক্ষা তাদের জন্য উপদেশ রয়েছে আর আল্লাহ রব্বুল্লা আলমিন যে ঘটনা মহাগ্রন্থ আল কোরআনের মাঝে বর্ণনা করেছেন নিঃসন্দেহে সত্য অকাট্য এতে কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ বলছেন আন্নাহাদা লাহুয়াল কসাসুল হাক্ক নিশ্চয় এটা সত্য ঘটনা বিভিন্ন সময়ে আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনাগুলোকেই বিভিন্নভাবে তিনি চিত্রযুক্ত করেছেন আমরা আজকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে চাই পবিত্র কোরআনের কত প্রকার ঘটনা বর্ণিত হয়েছে মূলত এক প্রকার এসেছে কসাসুল আম্বিয়া অর্থাৎ নবীগণের ঘটনা আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম পর্যন্ত অনেক রাসুল নবী পৃথিবীতে এসেছেন আলিহমসাল্লাম এবং আল্লাহ রাবুল আলমিন তাদের ঘটনাবলী থেকে কিছু ঘটনা তিনি উল্লেখ করেছেন বিশেষ করে পূর্বের অনেক নবীর ঘটনা পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল্লা আলমিন উল্লেখ করেছেন অধিকাংশ ঘটনায় নবী রাসুল কেন্দ্রিক দ্বিতীয় প্রকার হল কিছু প্রাচীন যুগের ঘটনা কিছু নবী নন এমন ব্যক্তির ঘটনা আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন যেমন আসাবে উখদুদের ঘটনা গর্ত খুঁড়ে যাদেরকে জালেম শাসক পুড়িয়ে মেরেছিল হত্যা করেছিল তাদের ঘটনা আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল বুরুজের মধ্যে উল্লেখ করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী অনুরূপভাবে আসহাবে কাহাফ যুবকদের বিভৎস এবং মর্মান্তিক ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন এবং তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলমিন যে খুশি হয়েছেন সুরাতুল কাহাফের মাধ্যমে তিনি সেটা বর্ণনা করেছেন অনুরূপ জুলকার নাইনের ঘটনা অনুরূপ বর্ণনা করেছেন তালুত এবং জালুতের ঘটনা বর্ণনা করেছেন মারিয়াম আলাইহাসালাম তার ঘটনা আসিয়া রজিয়াল আনহার ঘটনা এই ক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে দ্বিতীয় শ্রেণীর ঘটনা যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো বিশেষ ব্যক্তি প্রাচীন যুগের কোনো ঘটনা আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির শিক্ষার জন্য বর্ণনা করেছেন কিয়ামত পর্যন্ত আর কোনো ঘটনা আর কোনো বিধান আল্লাহর পক্ষ থেকে আর কোনো গ্রন্থ নাজিল হবে না সর্বশেষ চূড়ান্ত গ্রন্থ হিসাবে পৃথিবীর সব কিছুই আগের ইতিহাস যেগুলো মৌলিক সেগুলো আল্লাহ উল্লেখ করেছেন যেমন ইয়াজুজ মাজুজের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন অনুরূপভাবে কারুনের ঘটনা উল্লেখ করা হয়েছে বন্ধুরা আমার তাহলে এক শ্রেণীর ঘটনা স্রেফ নবী রাসুলদের আর এক শ্রেণীর ঘটনা বর্ণিত হয়েছে বিশেষ ব্যক্তি বিশেষ গোত্র এবং বিশেষ কোনো প্রাচীন যুগের ঘটনা তৃতীয় আর এক শ্রেণীর ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তার সাথে সম্পৃক্ত তার দীর্ঘ তেইশ বছরের জীবনীতে অনেক কিছুই ঘটেছে তার মধ্যে থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন কিছু ঘটনা বর্ণনা করছেন মমিনদের উদ্দেশ্যে মানব জাতির উদ্দেশ্যে তার মধ্যে একটা অন্যতম বদরের যুদ্ধের ঘটনা সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন অনুরূপ উহুদের যুদ্ধের ঘটনা বর্ণনা করেছেন ঠিক অনুরূপ বর্ণনা করেছেন খন্দকের যুদ্ধের ঘটনা বর্ণনা করেছেন তাবুক ও হুনাইনের যুদ্ধের ঘটনা এরকম রব্বুল আলমিন বিভিন্নভাবে পবিত্র কোরআনে নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের উপরে ঘটে যাওয়া তার সংশ্লিষ্ট বিষয়গুলো তিনি আমাদের সামনে মানব জাতির সামনে বর্ণনা করেছেন মৌলিক এই তিন প্রকার ঘটনা আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনের মাঝে উল্লেখ করেছেন যাকে আমরা বলেছি কসাসুল কোরআন কোরআনের ঘটনা বলি যদিও কেসা শব্দটি কাহিনী বলেও ব্যবহৃত হয় আমরা বলবো পবিত্র কোরআনের ঘটনা বা কাহিনী রব্বুল আলমিন কেন ঘটনাগুলো বর্ণনা করলেন কি প্রয়োজনে পবিত্র কোরআনের বহু স্থানে জড়িয়ে আছে ঘটনা এই ঘটনাগুলো বর্ণনার মৌলিক কারণটা কি এই কারণগুলো আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করব ইনশাল্লাহ জানতে পারলাম তিন ধরনের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এবার জানব কেন ঘটনা বর্ণনা করলেন আল্লাহ রব্বুল আলমিন কোন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 পিতাও নন মুসলমানের একটা বিশ্বাস গোটা বিশ্বের তিনি আল্লাহ সৃষ্টি করেছেন এর মূল ইউনিট পরিবার পরিবার বোঝেন জীবনের বার্তা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ আজ রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু সুধীয় দর্শক মণ্ডলী আমরা আমাদের আলোচনায় আবারও ফিরে আসলাম সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম মহান রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনে ঘটনাগুলো কেন বর্ণনা করলেন এর উপকারটা কি এক নম্বরে আমরা বলতে পারি এই ঘটনাগুলো বর্ণনার উদ্দেশ্য হল নবিরাসুলগঞ্জ যে দাওয়াত দিয়ে গেছেন এই দাওয়াতি কাঠামো যে অত্যন্ত শক্তিশালী সেটা বান্দাকে বোঝানোর জন্য প্রমাণ করার জন্য প্রত্যেক নবী পৃথিবীতে এসেছেন তা আই এল আল্লাহ হিসাবে তারা কিভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন কিভাবে মানুষকে দাওয়াতের পথে আহ্বান জানিয়েছেন কত কষ্ট স্বীকার করেছেন এইগুলো ঘটনা বর্ণ করার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ওলাকাত বাসনা ফিকুল্লে উম্মাতিন রসুলান আনি এবুদুল্লাহ ওয়াজ তানেবুত আল্লাহর ভাষায় আমরা জানতে পাচ্ছি শ্রয়ে নাহল ছত্রিশ নম্বর আয়াত অলাকাত বাসনাফি করলে উম্মাতিন রসুলা নিশ্চয় প্রত্যেক উম্মতের মাঝে রাসুল প্রেরণ করেছি কেন আনিয়াবুদুল্লাহ ওয়াজিতানিব তগুত উদ্দেশ্য একটাই যে তারা যেন মানুষদেরকে বলে তোমরা একমাত্র আল্লাহর এবাদত করো আল্লাহর তহিদকে প্রতিষ্ঠা করো আল্লাহ যে এক সর্বক্ষেত্রে এটা প্রমাণ করো তাহলে তারা যে যে কথাটি বলতেন যে কথাটি মানুষকে আহ্বান জানাতেন যে কথা তারা দাওয়াত দিতেন সে কথাটা কি ও বুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর এবাদত করো ওয়াজতানিবুত্তাগুত এবং তাগুতি বিধান শয়তানের রচনা করা রীতিনীতি তার অভ্যাসকে বর্জন করো সমাজে প্রচলিত যত রীতিনীতি বিধান আছে যেটা আল্লাহর সাথে সাংঘর্ষিক সেগুলোকে বর্জন করার মূল দাওয়াত ছিল নবিরাসুলগণের এই দাওয়াতি কাঠামো যে অত্যন্ত শক্তিশালী তাদের মৌলিক দাওয়াত যে একটাই যে আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতের দিকে আহ্বান করা তাওহিদকে মেনে নেওয়ার জন্য আহ্বান করা এটা আদম আলাইসালাম নূহ মুসা ঈসা সোয়েব সোয়ালে আলহিমসালাম প্রত্যেক নবী রাসুলদের উপরেই এই দাওয়াতটা ছিল এই যে তাওহিদকে তোমরা গ্রহণ করো আল্লাহকে এক হিসাবে মেনে নাও আর কোনো এবাদত আর কোনো মানত আর কোনো চাওয়া অন্য কোনো ব্যক্তির জন্য করা যাবে না একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছেই এগুলো পেশ করতে হবে চাইতে হবে আর একটা হলো ওয়াজতানেব তাগুত তাগুত থেকে বিরত থাকতে হবে তাগুত মানে কি মায়া তাহাক আমার রজুল কিতাবে সন্না তাগুদ বলা হয় যে কোনো ব্যক্তির ফাইসালা গ্রহণ করা পবিত্র কোরআন এবং সই হাদিস ব্যতিরিকেই যেটা কোরআনে নেই যেটা সই হাদিসে নেই সেটাকে আমাকে বর্জন করতে হবে যেটা কোরআনে বিধান এসেছে সেটাকে মেনে নিতে হবে বন্ধুরা আমার তাহলে দাওয়াতি কাঠামো যে নবী রাসুল্লগণের অত্যন্ত শক্তিশালী ছিল এটা আল্লাহ রাবুল্লাহ আলমিন ঘটনা বর্ণনার মাধ্যমে স্পষ্ট করতে চেয়েছেন আর এক জায়গায় আমরা যদি দেখি আল্লাহ রব্বুল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতকে নির্দিষ্ট শরীয়তের উপরে সৃষ্টি করেছি সুরা মায়েদা আটচল্লিশ নম্বর আয়াতটা খুলুন তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেক নবীর নির্দিষ্ট শরীয়ত ছিল এবং প্রত্যেক নবী এদিকে ডেকেছেন সম্মানিত উপস্থিতি ঘটনা বর্ণনার মৌলিক লক্ষ্য আর এক জায়গায় বর্ণিত হয়েছে আমরা বলতে পারি আল্লাহ রব্বুল আলম বলছেন সুরায় সুরা তেরো নম্বর আয়াত সারা আলাকুমিনা দিন মা ওয়াসবিহি নুহা ওয়াল্লাদি আউহাইনা ইলেই ওয়ামা ওয়ালা তারা যে একমাত্র তাওহিদের দিকে দাওয়াত দিতেন দাওয়াতি কাঠামো যে তাওহিদের উপরে প্রতিষ্ঠিত ছিল এটা আল্লাহ নবীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির মিসাল বা বর্ণনা বা ঘটনা উল্লেখ করার মাধ্যমে প্রমাণ করতে চেয়েছেন যেমন আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহর দিনকে বিধিবদ্ধ করা হয়েছে চূড়ান্ত করা হয়েছে এ দিন ছাড়া অন্য কোনো দিন তোমরা অনুসরণ করতে পারবে না হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটা আপনার কাছে প্রত্যাদেশ করা হয়েছে ও হি করা হয়েছে ওমা অসাই হি ইব্রাহিমা ও মুসা ও আইসা আর এই নির্দেশটাই আমি ইব্রাহিম মুসা ঈসা আলিহাসাল্লামের উপরে দিয়েছিলাম তাহলে বুঝে যাচ্ছে মৌলিক অত্যন্ত মর্যাদাবান এই পাঁচজন নবীর কথা উল্লেখ করে একেবারে নুহ আলাইসাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত তারা যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন যে নির্দেশ সমাজকে দিয়েছেন জনগণের কাছে আহ্বান জানিয়েছেন তার মৌলিক বিষয়টাই ছিল আন আকিমুদ্দিন অলা তাতাফার রকুফি তোমরা দিন কায়েম করো অর্থাৎ আয়াত তাওহিদ তাওহিদকে কায়েম করো অলা তাতাফারফি দিনের মধ্যে বিভক্তি এবং দিনকে তোমরা টুকরো টুকরো করো না বন্ধুরা আমার তাহলে প্রত্যেক নবীর দাওয়াতি ফাউন্ডেশন ছিল তাওহিদের উপরে এই কাঠামোকে বুঝানোর জন্য তাদের দাওয়াতি কাঠামো ছিল অত্যন্ত শক্তিশালী সবারই কথা একটা যে তৌহিদের দিকে আহ্বান করেছেন তারা যদি আল্লাহ বর্ণনা না করতেন তখন আমাদের প্রশ্ন ছিল নু আলাইসাল্লাম কিসের দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম কিসের দাওয়াত দিয়েছেন মুসা আলাহিসাল্লাম কিসের দাওয়াত দিয়েছেন এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রব্বুল আলমিন নবী রাসুলদের কেন প্রেরণ করেছিলেন যে তোমরা তহিদ কায়েম করো তিন অর্থ তহিদ আর তাহিদটা হলো ব্যাপক আল্লাহ রব্বুল আলমিনের রুববিয়াত অর্থাৎ রব সৃষ্টিকর্তা মালিক রুজিদাতা পরিচালক সব কিছুর মূল হলেন আল্লাহ রব্বুল আলমিন এটা বিশ্বাস করা আর মানুষের যাবতীয় কর্ম একমাত্র আল্লাহর জন্য হওয়া যে তাহিদে উলুহিয়া আর আল্লাহ রাব্বুল আলমিনের যে সমস্ত নাম এবং গুণাবলী বর্ণিত হয়েছে মহাগ্রন্থের মধ্যে সেগুলোকে বিশ্বাস করা যথাযথ রূপে কিন্তু আমরা তাওহিদটাকে বুঝতে চাই না যেদিকে আহ্বান করেছেন নবিরাসুলগণ প্রত্যেকে যে তাওহিদের আহ্বান করেছেন তাওহিদের উপরে শরীয়ত প্রতিষ্ঠিত ইসলাম ইমান আমুল এবং আকিদা তাহিদের উপরে প্রতিষ্ঠিত আর যা কিছু ইমান এবং ইসলামের অন্তর্ভুক্ত এগুলো মূলত ভিত্তি হলো হিদ সালাত আদায় করা এটাও একামতের দিন সিয়াম পালন করা এটাও একামতের দিন ব্যবসায়ী জীবনে গিয়ে আল্লাহর বিধানকে অনুসরণ করা এটাও একামতের দিন অর্থাৎ তাহিদ কায়েম করো প্রতিষ্ঠা করো এখানে বলা যাবে না ওলা তাথাফাররা কফি প্রত্যেক নবী রাসুলের দাওয়াত যেটা ছিল এটা প্রমাণিত হয় দিনকে তোমরা টুকরো টুকরো করো না দিনকে বিভক্ত করো না বন্ধুরা আমার কেন বললেন আমি শুধু দিনের একটা অংশ গ্রহণ করব বাকিগুলো ছেড়ে দেব না চলবে না আমি শুধু আকিদা নেব আমুল করব না চলবে না আমি শুধু আমুল করব আকিদা নিব না চলবে না আমি শুধু সালাত দায়ী করব আর কোনো বিধান মানব না না এটা নাই এই জন্যই আল্লাহ রাবুল আলমিন আর এক জায়গাতে পরিষ্কার করে বলছেন ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো সর্ব সাইডে সর্বক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে সব জায়গাতে আল্লাহ রব্বুল আলমিনের দিনকে প্রতিষ্ঠা করার নাম হলো তহিদ সম্মানিত উপস্থিতি তাহলে নবী রাসুলগণ যে দাওয়াত দিয়েছিলেন এই দাওয়াতি কাঠামোকে জানানোর জন্য দাওয়াতি কাঠামো যে শক্তিশালী সেটা প্রমাণ করার জন্য আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন ঘটনা মহাগ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন আমরা ঘটনা উল্লেখ করার একটি কারণ বর্ণনা করলাম আগামী পর্বগুলোতে ইনশাল্লাহ বাকি কারণগুলো উল্লেখ করব আপনাদেরকে শোনার আহ্বান জানিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন সুবাহানা আল্লাহ বিহামদিকা আশাহাদু আল্লাহ ইলাহিল্লাংতা আস্তাক ফিরুকা ওয়াতু আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু সার করছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সবসময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hasbullah Ahmadullah bin Mohammad Delwar Hussain Jahangir Alam নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরআন এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সুরা বাকারা সুরা নাম্বার দুই